সুরা আত্মারিক بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب শপথ আসমানের এবং শপথ রাত্রে আত্মপ্রকাশকারী তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী কি জলজল করা তারকা এমন কোন প্রাণী নাই যাহার উপর কোন সংরক্ষক নিযুক্ত নাই অতএব মানুষ এইটুকুই লক্ষ্য করুক না যে তাহাকে কি জিনিস দিয়ে সৃষ্টি করা হইয়াছে دافق يخرج من بين الصلب والترائب এক বেগবান পানি দিয়া তাহাকে সৃষ্টি করা হইয়াছে যাহা পৃষ্ঠ ও বক্ষের অস্থিসমূহের মধ্য হইতে নির্গত হয় إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر নিঃসন্দেহে তিনি তাহাকে পুনরায় সৃষ্টি করিতে সক্ষম যেদিন গোপন তত্ত্ব ও রহস্যগুলির যাচাই পরক করা হইবে তখন মানুষের নিকট না নিজের কোনো শক্তি থাকিবে না কোনো সাহায্যকারী তাহার জন্য আসিবে শপথ বৃষ্টি বর্ষণকারী আকাশমণ্ডলের এবং উদ্ভিদ উৎপাদনকারী দীর্ণবক্ষ জমিনের ইহা এক পরীক্ষিত চূড়ান্ত বাণী কোন হাসি ঠাট্টামূলক কথা নয় এই লোকেরা কিছু ষড়যন্ত্র করিতেছে আর আমিও একটা কৌশল গ্রহণ করিতেছি অতএব হে নবী এই কাফির দিগকে কিছুটা অবকাশ দাও কিছুটা সময় ইহাদিগকে ইহাদের অবস্থায় ছাড়িয়া দাও